ও মন তুমি কান্দ কেন কেন্দে কি আর হবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এইভাবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন তুমি কান্দ কেন কেন্দে কি আর হবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এই ভাবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন শিশুকালে স্বাধীন ছিলে কিশোর থেকে যুবক হলে শিশু কাল স্বাধীন ছিলে কিশোর থেকে যুবক হলে সংসার জ্বালার কথা তোমার ভেবে কি লাভ হবে সংসার জ্বালার কথা তোমার ভেবে কি লাভ হবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন তুমি কান্দ কেন কিনবে কি আর হবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এইভাবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন যা করেছ জেনে শুনে হিসাব করে দেখো গুনে যা করেছ জেনে শুনে হিসাব করে দেখো গুনে যোগ বিয়োগে মিললে পড়ে মালিক রাজি হবে যোগ বিয়োগে মিললে পড়ে মালিক রাজি হবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন তুমি কান্দ কেন কিনবে কি আর হবে হিসাব নিকাশ করে দেখো কি করলে এইভাবে ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন ও মন কান্দ কেন